বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আল্লাহ হিল করিম দূরের ও কাছের পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান সভ্যতার সংকট এবং সেই ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের যে বিশাল সভ্যতা এবং যে আবিষ্কার আমাদের জীবনকে করেছে গতিময় এবং সারা বিশ্বকে করেছে আজ এক অভাবিত অকল্পনীয় মানুষের আবিষ্কারের দ্বারা সুশোভিত এক জগৎ আজকে এই বিশাল আবিষ্কারের অপব্যবহার ক্ষেত্রবিশেষ এগুলোর অতি ব্যবহার এই প্রকৃতির উপরে আল্লাহ সুবাহান ওয়া তালা যে চমৎকার বিশ্ব সৃষ্টি করেছেন সৌন্দর্যময় তার উপরে কি বিপর্যয় ডেকে আনছে এবং মানব জাতির জন্য আগামী দিনে কি ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে বিষয়টিকে বিশ্লেষণ করার জন্য আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করব এই আলোচনায় আমাদের সঙ্গে যে তিনজন বিশেষজ্ঞ ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শুরুতেই আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে নিচ্ছি আমার ডানে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হুসাইন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইসলামী বিশেষজ্ঞ চিন্তাবিদ উদ্দিন শেখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশিষ্ট গবেষক তরুণ চিন্তাবিদ ইসলামী গবেষক জনাব শাইখ শহীদুল্লাহ খান মাদানী অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমি আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ গ্রিন হাউস ইফেক্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের কাছে সুপরিচিত শব্দ যে আজকের বিশ্ব আর নিরাপদ নয় এই অনিরাপদ বিশ্ব পৃথিবীবাসীর জন্য এই কঠিন অবস্থায় পৌঁছার পিছনে দায়ী কে আল্লাহ সুবাহানুয়া তালা মানব জাতির জন্য সব কিছু সৃষ্টি করে তো দিয়ে দিয়েছিলেন কিন্তু আজ আমরা বিপর্যয়ের মুখোমুখি এগিয়ে যাচ্ছি কেন এই প্রশ্নটিকে নিয়ে আমরা প্রথমে আলোচনায় যাব ডক্টর প্রফেসর মোহাম্মদ লুকমান হুসাইনের কাছে যে এই আধুনিক সভ্যতা এবং আবিষ্কার এর যথেচ্ছ ব্যবহার আমাদের জন্য কি কোনো ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিচ্ছে এই বিষয়টার উপরে যদি আলোকপাত করতে চাই তাহলে দেখা যাবে যে মহানবী সাল্লাহ আলিয়াল্লাম তার একটা হাদিসে আমাদের উল্লেখ করেছেন যে মানুষ প্রায় তেরোটা থেকে পনেরোটা মূল্যবোধের কথা সেখানে উল্লেখ আছে যে এই মূল্যবোধগুলো যখন হারিয়ে ফেলবে বিনষ্ট হয়ে যাবে কোনো সমাজে তখন তাদের এরকম বিপর্যয় আসবে একটার পরে একটা পরে আসতে থাকবে তো সেখানে আমি কথা বলা হয়েছে জি আমি শুধু দুইটা কথা এখানে বলবো সেটা হলো যে সেখানে একটাতে বলা আছে যে জাইমুল কাউমে সেরা রহম যে এই জাতিকে নিয়ন্ত্রণ করবে কে নেতৃত্ব দিবে কে তো সেখানে বলা আছে যখন এমন একটা সময় আসবে যে এই কমর মধ্যে যারা সবচেয়ে দুশ্চরিত্র সবচেয়ে খারাপ এরা হইল নেতৃত্ব এদের হাতে চলে যাবে এবং সম্পদ সম্পদ সব এদের হাতে এরা ব্যবহার করবে এবং আপনি আজকে দেখবেন যে বিভিন্ন দেশে এই নেতৃত্বের লড়াইয়ে ওই সমাজে যাদেরকে ভালো মনে করা হয় ভালো মানুষ যারা ওরা যে কোনো কারণে হোক যেতে পারছে না মানে সিস্টেমটা এমন হয়ে গেছে যে ওদের ওই সময় লড়াটা লড়তে গেলে ভালো মানুষটাও যেন খারাপ হয়ে যাবে ফলে খারাপ মানুষের হাতে দিন দিন এই বিষয়টা চলে যাচ্ছে চলেও গেছে দুই নম্বরের আরেকটা মূল্যবোধের কথা বলি মহানবী বলছেন যে উকরিমার রাজুল মাখাফাতা সারিহি যে এই সমাজে একটা মানুষকে সম্মান দেওয়া হয় সম্মান দেওয়ার বিষয়টা হলো যে সে সম্মানী ব্যক্তি তার গুণ আছে তার মান আছে তার পদাপত্তি আছে তার সম্পদ আছে প্রতিপত্তি আছে এই সব কিছু বিবেচনা করে সততা আছে এসব দেখে মানুষ একটা মানুষকে সম্মান করবে এটাই হলো নিয়ম এটাই নীতি কিন্তু সমাজটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যেখানে এই সব মূল্যবান মানবিক গুণাবলী ভুলন্টিত হয়ে যাবে সেখানে সম্মান একটা ক্রাইটেরিয়াতে শুধু করবে মাখাফাতা শাররিহি যে ওই লোকটার দ্বারা আমার ক্ষতি হতে পারে অথবা ওই লোকটার ক্ষতি থেকে আমার বাঁচার একটাই উপায় যে তাকে যদি আমি স্যালুট না দিই তাকে যদি আমি সম্মান না করি তাহলে আমার উপায় নেই এই তার ভয়ে তাকে সম্মান দেখাবে মন থেকে অন্তর থেকে সম্মান উঠে যাবে আমরা এই হাদিসের আলোকে যেটা বুঝতে পারলাম আপনার আলোচনা থেকে যে বর্তমান যে আধুনিক তথ্য মানে প্রযুক্তি বলি বা সভ্যতা বলি এটির অপব্যবহার হচ্ছে এবং এই মূল্যবোধটা এবং এই অপব্যবহারের পিছনে যারা আছে তারা হচ্ছে এই যে ক্ষমতাধর ব্যক্তি কিন্তু তারা আসলে সমাজের অত্যন্ত উপযোগী নয় উঁচু মানে মানে মানে অবস্থান করে কিন্তু তারা প্রকৃত পক্ষে সমাজের জন্য ব্যক্তি নয় এরকম ঘটনা যদি ঘটতে থাকে হ্যাঁ। এই যদি ঘটতে থাকে তখন মহানবী সালাম বলছেন যে তাহলে তোমরা সেই আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকো কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতা যে একটা তসবির দানায় ধরেন মিনিমাম একশোটা যদি দানা থাকে সিল্কুহু তার দাগাটা যদি কেটে দেওয়া হয় তখন একটার পর একটা একটা পড়লো তারপরে আবার একটা এইভাবে মানে পড়তেই থাকবে বিপর্যয় আমরা যেটাকে বলবো অনবরত হ্যাঁ। কেয়ামত এসে যাবে আল্লাহ সাল্লাম এটাও বলেছেন যে ইজা উসিজাতিল আমরু ইলা গাইরি আহলিহা তা তাহলে আজকে আমরা যেটা দেখছি যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কি যে এই যান্ত্রিক সভ্যতা বস্তুবাদী সভ্যতার অপব্যবহার অথবা অনিয়ন্ত্রিত ব্যবহার আজকে সারা পৃথিবীর বৈজ্ঞানিকগণ আশঙ্কায় পড়ে গেছেন যে এটা চলতে থাকলে অত নিয়ন্ত্রণ করা না গেলে অথবা এখান থেকে আমরা বাঁচার উপায় কি বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছে না এবং এই প্রাকৃতিক বিপর্যয় পরিবেশের যে বিপর্যয় আজকে সারা পৃথিবীর মানুষ পরিবেশ থেকে পরিবেশ বাঁচার জন্য কত চেষ্টা করে যাচ্ছে একটাই কারণ হ্যাঁ। যে অনিয়ন্ত্রিত ব্যবহার অনিয়ন্ত্রিত এই যে প্রযুক্তির ব্যবহার আমরা ডক্টর সাহেবের কাছ থেকে শুনলাম আমরা একটু আসবো এই বাসা মানে শহীদুল্লাহ খান মাদানির কাছে যে আল্লাহ সুবাহ ওয়া এই ফাসাদ যেটা আর কি বিপর্যয় জমিনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পিছনে যে কারণ উল্লেখ করেছেন দায়ী করেছেন কাকে প্রকৃতপক্ষে একটু আমরা আপনার কাছ থেকে জানব ফাসাদ বা বিপর্যয় পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য দায়ী দায়ী যাদেরকে আল্লাহ রাবুল আলমিন করেছেন সে সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন নিজেই তুলে ধরেছেন জহার আল ফাসাদ বাহরি বিমা কাসাবাত নাস মানুষ তারা যে আজকে প্রগতির নামে যে অপকর্মে তারা লিপ্ত হচ্ছে এটাই তাদেরকে আজকে বিপর্যয় ডেকে নিয়ে আসতেছে আসলে বিষয়টা দেখেন মানুষ মনে করছে যে এটাই যেন তারা সংস্কারবাদী তারা যেন সংস্কারবাদী অন্য জায়গায় দেখেন সুরা শুরুতে আল্লাহ বলছেন ওয়াইদা কিল আলাহুম লা তুফসিদু ফিল আরদে শান্ত মস্তিষ্ক বা শয়তান থেকে কি বলা যায় যেটা প্ররোচনা মানবিক মূল্য না হয়ে যখন এই বিষয়গুলি চিন্তা করবে না তখন সে আসল জিনিসটা বুঝতে পারবে না অবস্থা তাই আমাদের এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে সুতরাং আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদের বিষয়টাকে তুলে ধরেছেন সেই চোদ্দ শত বছর আগেই যে এই বিপর্যয় যেগুলো আজকে গ্রিন হাউস ইফেক্ট বলা হোক অথবা এই যে পরিবেশ বিপর্যয় তাপ বেড়ে যাওয়া সমুদ্রের যে এই যে বরফ আইস ল্যান্ড যেগুলো আছে এগুলো গলে সমুদ্রের পানির উত্তল হয়ে যাবে বিভিন্ন মানে আমরা একটু কাছে আসবো ইউসুফ আব্দুল মজিদের কাছে আল্লাহ তো বলে দিয়েছেন জাল্লাজি আরজা ফিরাসান ওয়াসমা আবিনা এই যে চমৎকার সৃষ্টি আজকে এই সৃষ্টির ভিতরে আমরা প্রায় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বড় বড় সুনামি তারপরে এই যে সাইক্লোন অথবা একটার পর একটা যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগ এই যে প্রাকৃতিক যে ভয়াবহ মানব বিপর্যয়গুলো সৃষ্টি হচ্ছে এগুলোর সাথে কি আমাদের এই বর্তমান আধুনিক সভ্যতার একটা জি ধন্যবাদ সম্পর্ক আছে এখানে মানুষের ধ্যান ধারণা চিন্তা চেতনা আকিদা বিশ্বাস মননশীলতা এর ফলে পৃথিবীর সবকিছুর প্রতি তার দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে যায় একজন মানুষ যে আখেরাতে বিশ্বাসী আল্লাতে বিশ্বাসী তার বিশ্ব প্রকৃতির প্রতি তার যে ধ্যান ধারণা একজন যে বস্তুবাদী যে আল্লাতে বিশ্বাস করে না আখেরাতে বিশ্বাস করে না তার ধ্যান ধারণা এগুলোর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেটা ভিন্ন আমরা কোরআনের ভাষা কোরআনিক সায়েন্স যে কোরআন একটা সায়েন্স এবং Quranic science reveal by Allah সুবাহ তালা যে আল্লাহ সুবাহ তালা রিভিল করেছেন আল্লাহ সুবাহ তালা জানিয়েছেন স্পষ্ট ভাষায় যে পৃথিবীতে আমাদের যে অ্যাক্টিভিটিস আমাদের যে কর্মকাণ্ড এর সঙ্গে বিশ্ব প্রকৃতির একটা গভীর সম্পর্ক রয়েছে আমরা বিশ্ব প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নই আল্লাহ তালা বিশ্ব প্রকৃতিকে আমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং মানুষ হচ্ছে এই পৃথিবীর শ্রদ্ধা শ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টি এবং এই মানুষের অ্যাক্টিভিটিস যে মানুষের কর্মকাণ্ড এর কারণে বিশ্ব প্রকৃতিতে বিভিন্ন ধরনের এটার এফেক্ট দেখা যায় এটার ইম্প্যাক্ট বিশ্ব প্রকৃতিতে পরিলক্ষিত হয় যে মহান রব্বুল আলম যেটা কোরআন করিম এই সায়েন্স আমাদেরকে দিয়েছেন যদিও বস্তুবাদী ধ্যান ধারণা বিশ্বাসী সে এটাকে বলবে এটা প্রাকৃতিক বিপর্যয় বিপর্যয় এটা নিশ্চয়ই হয়তো কোনো নিউক্লিয়ার প্রাকৃতিকগতভাবে কোনো সমস্যা হয়েছে রিঅ্যাক্টর থেকে কোনো হয়তো রেস বা কোনো কিছু হয়তো সমুদ্রের ভিতরে বেরিয়ে গেছিল কিনা সেখানে গিয়ে হয়তো ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়েছে সুনামি হ্যাঁ। হয়েছে বিশ্ব প্রকৃতিতে আজকে এই বিপর্যয় নেমে বিপর্যয়গুলো নেমে আসছে আমরা এগুলোকে বিপর্যয় যেটা আর কি যেটা আপনি বলেছেন যে আল্লাহ তাআলা করেছেন রাফাআহা ওয়া মিজান তো আমরা এই আলোচনায় আপনার সাথে আবার ইনশাআল্লাহ ফিরে আসব সম্মানিত দর্শক শ্রোতা সময় হয়েছে আমাদের একটি ছোট্ট বিরতি নেয়ার বিরতির পর আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে আসব আশা করি ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা জানা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে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 সম্পর্ক এটা কোরআনিক সায়েন্স যে কোরআন আমাদেরকে এই সায়েন্স দিয়েছে কারণ বস্তুবাদী আল্লাহ পৃথিবীটা কি করে কেমন করে সৃষ্টি করেছেন সেখানে আকাশকে কিভাবে সংস্থাপন করেছেন এইগুলো তো আল্লাহ এই পৃথিবীতে হ্যাঁ। মানুষের কর্মের উপরে এই পৃথিবীর স্থির থাকা বা এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসা এর একটা গভীর সম্পর্ক রয়েছে যেটা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে তারা কখনো বিশ্বাস করতে রাজি না কিন্তু মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের কর্মকাণ্ড যখন সীমা লঙ্ঘন করে আমার নির্দেশিত পথ অতিক্রম করে তখন আমি মাঝে মাঝে ছোটোখাটো একটা ডিজাস্টার বা একটা কাওয়ারেস কাউনিয়া দিয়ে একটা ন্যাচারাল ডিজাস্টার যেটা তোমরা বলো শাস্তি দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি লিউদি কহম যে কিছু অপকর্মের কিছু শাস্তি আল্লাপাক দেন যাতে করে মানুষ সচেতন হয় সতর্ক হয় এবং তার হৃদয় থেকে যে অন্ধতা সেটাকে দূর করতে পারে তার অভাবকে সে চিনতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বস্তুবাদী পৃথিবী তার হৃদয়ে কখনো নরম হয় না আজকে সমস্ত এরকমই অন্ধ হয়েছে যে আল্লাহর এই সমস্ত কুদরত দেখে আজাবের দৃশ্য দেখে তার প্রাণ কেঁদে উঠে না তার ভিতরে কোনো সচেতনতার সৃষ্টি হয় না সে বুঝতেই পারে না যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সতর্কীকরণ হিসাবে এই ধরনের ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন বরং যে অপরাধে ছিল সেই অপরাধের উপরেই থাকে এবং এই সমস্ত ঘটনার একটা বস্তুবাদী বস্তুতান্ত্রিক একটা ব্যাখ্যা সে খুঁজে বের করার চেষ্টা করে এখানে আমি যেটা আমাদের জন্য মারাত্মক ভুল বরং এই সমস্ত অবস্থায় এই মাস্তুমি শরীফে বলেছেন গামচু আয়েদ জুদ ইস্তেফার কুন যখন বিপদ আসে তখন দ্রুত আল্লাহর দিকে ফিরে যাও আল্লাহর কাছে অবনত হও আহ্বান জানিয়েছিলেন আল্লাহ স্বভাবেই ছিল যখন তিনি হঠাৎ কোন মেঘের গর্জন আকাশে মেঘের গর্জন দেখতেন তিনি যে অস্থির হয়ে যেতেন নাকি কোনো আজাব এসে যেতে পারে সম্মানিত পরিচালক আমি হ্যাঁ, ওনার কথা আর আরেকটু সম্পৃক্ত বা সম্পূরক একটা কথা বলতে চাই যে উনি শেষ কথা দিয়ে যে বলছেন যে ব্যাখ্যা মানে যার বস্তুবাদী সভ্যতা যখন প্রতিষ্ঠিত হয় ভোগবাদী সভ্যতা বা ভোগ সর্বস্ব মানসিকতা যখন সয়লাভ হয় অথবা প্রসার ঘটে এই সময়ের সমস্যাটা যেটা পবিত্র কোরআন শরীফের একটা ব্যাখ্যা দিয়েছে যে এরা এই সমাজটা অথবা এই সভ্যতারা সব কিছুকে নিজস্ব একটা ব্যাখ্যা করা শুরু করে দেয় নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় দাঁড় করায় তাহলে হয় কি যে ওটার ফ্লো অথবা উন্নয় উন্নতি হয়েছে সেটাও যেমন বোঝানোর চেষ্টা করে আবার কোনো বিপর্যয় যদি হয় সেখান থেকে জাস্ট একটু আত্মতৃপ্ত অথবা মনের সান্ত্বনা পাবার একটু চেষ্টা করে কিন্তু আসলে তো সেটা সান্ত্বনা নয় পবিত্র কোরআনে সুরা জাসিয়াতে আল্লাহ বলছেন অমাহিয়া ইল্লা নাহিয়া অমা ইহলিকুনা এই বস্তুবাদী সভ্যতায় তারা তাদের মননশীলতাটা কিভাবে গড়ে ওঠে এই মনটা তাদের দিয়েছে যে তারা তখন কিভাবে ব্যাখ্যা করে এই বিষয়গুলো তখন বলছে যে এই যে আমরা যে মরে যাচ্ছি আমরা যে বেঁচে থাকছি এটা তো আসলে কিছু না এটা সভ্যতারই একটা অংশ সাধারণ নিয়ম সাধারণ নিয়মের মধ্যে পড়ে গেছে অমা ইহলিকুনা ইল্লার দাহার আমাদের যে বিপর্যয় আসলো আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমরা যে বিপদের মধ্যে জড়িয়ে পড়েছি জর্জরিত হয়ে গেছি সভ্যতার একদিক দেখছেন আপনি যে সব শেষ হয়ে যাচ্ছে আসলে এটা প্রাকৃতিক একটা দুর্ঘটনা আজকে না হয়েছে হয়তো আরেকদিন হবে এইভাবে ব্যাখ্যা করার কারণে হয় কি যে লাল্লাহ মিয়ার জীবন যেটা বলছেন ওই আয়তে যে তারা একটু ফিরে আসবে এই জন্য আমি যে শাস্তিটা দিলাম এই হেদায়তটা থেকেও কিন্তু সে বঞ্চিত হয়ে যাবে একটি ক্ষুদ্র অংশে একটা বিপর্যয় দেখা দিল যাতে করে তারা এটা দেখে দেখে সতর্ক হতে পারতো হতে পারে কিন্তু এই ব্যাখ্যাটা এটা প্রকৃতির মানে তারা প্রকৃতিকে তাদের আরেকটা উপাস্য উপাস্য বানিয়ে ফেলে জি যে ডক্টর সাহেব এখানে একটা পরিভাষাগত দিক দিয়েও মনে হয় আমাদের একটু সতর্ক হওয়া উচিত সচেতন হওয়া উচিত আমরা এই জিনিসগুলিকে যারা বস্তুবাদী তারা বলে থাকে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা তো এগুলিকে আসলে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি না কারণ এগুলি আল্লাহর পক্ষ থেকে আজাব হ্যাঁ, কারণ আল্লাহর কোরআনে এবং হাদিসে যদি আমরা খুঁজে দেখি তাহলে প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু বলা হয়নি যারা প্রকৃতির প্রতি বিশ্বাসী তারা বলে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ আমরা তো প্রকৃতির বিশ্বাসী না আমরা হলাম আল্লাহ সুবাহ বিশ্বাসী আল্লাহ রাবুর আলমিন এগুলিকে আজাব হিসাবে প্রেরণ করেন এবং আঘাত করে যেটা তারা সহ্য করতে পারে ন্যাচারাল পানিশমেন্ট বলে তারা প্রকৃতি তো কোনো শক্তি বলা হচ্ছে যে আয়াতটা আপনি পড়লেন ওটাতেই বলছেন তারা যে ওমা ইল্লা দাহান আসলে এই সময় যুগটাই যেন আমাদেরকে ধ্বংস করে আবার আমাদের জন্ম দেয় আবার আমাদেরকে নিয়ে যায় এটা প্রকৃতির খেলার মতো তাদের খেলা কোনো মুমিনের বিশ্বাস না জি এটা মূল্যবোধের অবক্ষয় তো এটাই শান্তি সবকিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ, আমরা বলেছি যে এটা আল্লাহর থাকবে এমন যে ধারাবাহিক অনবরত ভাবে বিপর্যস্ত হতে থাকবে আমি বাঁচার চেষ্টা করব এটা থেকে আবার হয়তো আর একটা থাকবে এই এই গুলো আসার পিছনে তাদের উপরে এই যে গুলো এই ধরনের ধ্বংসলীলা সংগঠিত হওয়ার পিছনে তাদের নিজেদেরই কিন্তু অপকর্মের এটা তাদের হাতে অর্জিত ফল যেটা আল্লাহ সুবাহান ওয়া তালা বলে দিয়েছেন যেখানে আমরা একটু বিশ্লেষণ করতে পারি যে আজকে গ্রিন হাউস ইফেক্ট যে একটা ভয়ঙ্কর অবস্থা যে সূর্যের আলট্রা ওই যে সেই বেগুনি রশ্মি পৃথিবীতে এসে উত্তপ্ততা বাড়িয়ে দিয়েছে এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে উষ্ণতা বেড়ে যাচ্ছে এটার জন্য তো মানুষই দায়ী বরফ গলে যাচ্ছে সমুদ্রে পানি পানির স্তর উপরে যাচ্ছে কিন্তু এটার জন্য দায়ী কে দায়ী বলা যেতে পারে এবং এই বর্তমান এই আধুনিক সভ্যতা যে সভ্যতায় ব্যাপকভাবে এটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবাহান ওয়া তাআলা যে সৃষ্টি করেছিলেন ওই যে আয়াত বলা হয়েছিল আল্লাযী জাআলা লাকুমুল ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও অথচ এই দুইটা সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান এই মিজানটাই হচ্ছে আপনার ইকোলজিক্যাল ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্স যে ভাষার ভিতরে যে ভারসাম্য যেটা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন এবং আল্লাহ পাক সেখানে বলছেন যে আল্লাহ হ্যাঁ। হ্যাঁ, আজকে আমরা একটা আছে যে ইচ্ছাকৃত ভাবে আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে শিল্প যেভাবে গড়ে উঠছে এবং শিল্প থেকে যে পরিমাণ বর্জ্য পদার্থ এবং যে পরিমাণ গ্যাসীয় পদার্থ নির্গত হচ্ছে এগুলোর একটা প্রকৃতি তথা এই সৃষ্টির উপরে প্রভাব পড়তেছে গ্রিন হাউস ফেটে যাচ্ছে তা চূর্ণ হয়ে যাচ্ছে এটা একটা আবার আরেকটি হচ্ছে যে মানুষের জীবনের একটু ভোগ বিলাসিতার জন্য এই আল্লাহ সুবাহান তালার যে দেওয়া নিয়ামত ও বৃক্ষরাজি এগুলোকেও কিন্তু ব্যাপকভাবে হ্যাঁ, ধ্বংস করা হচ্ছে হ্যাঁ, পরিচালক যে কথাটা বললেন আপনি যে বর্জ্য মানে বর্জ্যটা আমরা এটা ডিস্ট্রয় করার নর্মাল যে সিস্টেমটা আমরা সেইভাবে না যে এমন যত্রতত্র এটা ফেলে দেওয়ার কারণে ইফেক্টেড হয়ে যাচ্ছে পরিবেশ মানুষ মনে করে যে এটা আমার জন্য উপকারী বিষয় আমার জন্য কল্যাণকর বিষয় প্রকৃত কল্যাণটা কোথায় আছে এটা একমাত্র আল্লাহ পাক জানেন যার জন্য পবিত্র কোরআনে বলা আছে যে তোমাদের যে সন্তানাদি তোমাদের যে স্ত্রী পরিবার পরিজন সেখানেও কিন্তু আদুবান লাকুম তোমাদের জন্য শত্রু থাকতে পারে ফাহজারু হুম তাদের কাছ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করো আবার যেটাকে মানুষ তার কল্যাণের তার জীবনের সামগ্রীর উপকরণ মনে করছে সেখানেও একটা ধ্বংস কিছু দিয়ে আল্লাহ কিন্তু পরীক্ষা করতে পারে এইসব ধ্বংস ডেকেও কিন্তু পরীক্ষা করতে পারে এটা কিন্তু জাগতিক এই বিষয়গুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করেন তাহলে দেখা গেল কি যে মানুষ যেটাকে ভালো মনে করছে প্রকৃত অর্থে চূড়ান্ত পর্যায়ে সেটা ভালো নাও হতে পারে আবার যেটাকে মনে করছে যে এটা আমার জন্য সুতরাং একটা মানব জাতির যেমন খারাপও হতে পারে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে পারে ডক্টর সাহেব আমি আপনার এই কথার সাথে আমাদের এই অনুষ্ঠান শেষ করব সেটা হচ্ছে যে আজকে আধুনিক সভ্যতার যে বিশেষ করে এর যে ক্ষতিকর দিকটি রয়েছে যার দ্বারা আজকে মানব সভ্যতা যেমনভাবে সমৃদ্ধি লাভ করেছে সেইভাবে আবার আজকের এই মানব সভ্যতা এক হুমকির মুখেও কিন্তু পৌঁছে গেছে পৌঁছে গেছে গ্রিন হাউস ইফেক্ট পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি তারপরে বিপর্যয় এই সৃষ্টি জগতে আমরা যেটা প্রকৃতিগত বলে থাকি বিভিন্ন রকমের বিপর্যয় মানব জাতিকে এক ধ্বংসের মুখে নিয়ে দাঁড় করিয়েছে উপর্যপরি মানুষের শরীর স্বাস্থ্য যেটি স্বাস্থ্যগত দিক থেকেও এক হুমকির মুখে ফেলেছে এত সব কঠিন বাস্তবতাকে নিয়েই কিন্তু আজ বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে আমরা যে ব্যবস্থাটিকে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে সব ধরনের বিপর্যয় থেকে মানসিক শারীরিক পারিবারিক এবং প্রকৃতিগত বিভিন্ন আজাব গজব যেগুলো এগুলো থেকে মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ সুবাহানুয়া তালার যথাযথ দিনকে অনুশীলন করে আল্লাহ সুবাহানুয়া তালার উপরে ইমান ও বিশ্বাস স্থাপন করে তার দিনের পরিপূর্ণ অনুসরণের মধ্য দিয়ে এটিই পৃথিবীবাসীর জন্য একমাত্র নিয়ামক একমাত্র তাদের বলা যেতে পারে বিপদ আপদ থেকে হেফাজতের কৌশল যা আল্লাহ সুবাহানুয়া তালা জীবন ব্যবস্থা হিসেবে নির্বাচন করেছেন ইসলামের অনুশাসন আল্লাপাক আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করুন এই বিভিন্ন বিপর্যয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই কামনা করে আমাদের এই পর্বের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা